হ্যালো হ্যালো হ্যালো স্বপ্নীল তুমি কি কাণ্ডটা যে করো না কোন বিভুঁয়ে যে বাসা বেঁধেছ ঢাকা শহরের একটা মানুষ তোমার হদিশ বলতে পারে না এত বছর পর আবার কেন জ্বালাতে চাইছ পরিচিত কারো কাছে তোমার ঠিকানা না পেয়ে বাধ্য হয়ে অবশেষে তোমার বাবার সাহায্য নিয়েছি আমি জানতে চাই তুমি কোত্থেকে বলছো এবং আমাকে ফোন করেছো কেন কভেন্ট গার্ডেন লন্ডন থেকে এবার বলো তুমি কেমন আছো নীল সেসব জানবার কোনো অধিকার তোমার নেই বাবা কেমন আছেন সময় তো অনেক গড়িয়ে গেল জীবনের সকল পাওনা বুঝে পেয়েছ তো স্বপ্নিল তোমার রেজাল্ট বাঁকা জল বিপরীত ঝড় কিছুই তোমাকে আটকাতে পারলো না শুধু শক্ত পাল তোমাকে ঠিক গন্তব্যে পৌঁছে দিল তাই না এত তীর্যক কথা শোনালে আমি রেখে দেব কিন্তু ধন্যবাদ অখণ্ড অবসরে শখ করে ভালোবাসার নামে যারা ভণ্ডামি করে তাদের সাথে কথা বলবার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার এত রেগে রেগে কথা বলছো কেন ভুল মানুষের কাছে বিনয়ী হবার ধৃষ্টতা নেই বলে স্বপ্নিল তুমি দেশ থেকে পালিয়ে গিয়ে এত বছর পর আমাকে ডিস্টার্ব করবার ঔদ্ধত্য না দেখানোই তোমার জন্য সমীচীন হবে তোমাকে অনেক কথা বলবার আছে স্বপ্নিল শুনবার ধৈর্য আমার নেই অনেক জরুরি কথা আমার প্রয়োজনে নয় স্বপ্নিল শুধু তোমার জন্য আমাকে করুণা করবার দুঃসাহস দেখিও না তুমি করুণা নয় আমি তোমাকে ভালোবাসি স্বপ্নে চমৎকার অনাঘ্রাত এক তরুণের স্বপ্নের মাঠ প্রান্তর লণ্ডভণ্ড করে সাত সমুদ্র পারে অন্যের সংসারে পালিয়ে গিয়ে ভালোবাসার অধিকার চাইছো তুমি দেশ ছেড়ে চলে আসতে হয়েছে সত্যি কিন্তু তোমার তো জানা উচিত ভালোবাসা সবসময় গন্তব্য নির্ভর নয় নীল তোমার জীবনের অনিবার্য অবসরে যৌবনের উষ্ণ তাপে তোমার শৌখিন ভালোবাসায় আমার স্বপ্নের সমস্ত অর্জনকে ধুলোয় মিশিয়ে স্বামীর বাহুতে আশ্রয় নিয়েছ তুমি নিশ্চিন্ত জীবনের বারান্দায় দাঁড়িয়ে স্বার্থপর লোভী সেই তুমি আরেক চিলতে অবসরে ভালোবাসার ব্যাকরণ শেখাচ্ছ আমাকে সরি আমি এখন রাখবো স্বপ্নের প্লিজ পাগলামি করো না নীল আমার মানিক আমার কথা শোনো প্লিজ বলো একটু শান্ত হও আমার কথা শোনো বলো শুনতে পাচ্ছি স্বপ্নীল তোমাকে ভালোবেসে জীবনে একই সাথে চরমভাবে ঋদ্ধ রিক্ত হয়েছি আমি শুধু তোমাকে কিছুই দিতে পারিনি কনভিনিয়েন্সের ভালোবাসা কাউকে কিছু দিতে পারে না তার দায় দায়িত্ব অতি সীমিত না স্বপ্নীল সীমিত সে কারণে প্রাপ্তিও জীবনে এত বেশি কজনা পায় আমার মতো নিশ্চয়ই এক জীবনে দ্বিগুণ পাওয়া কাকে তুমি পাওয়া বলছো আমি কিছুই বলছি না শুধু উল্টো বোঝো আমি বলেছি তোমার কাছ থেকে উল্টো সোজা সেই ভালো বোঝে উল্টো বাতাসে ছুটতে হয় যাকে আমি তোমাকে ভালোবাসি না মিথ্যে বলছো অভ্যেসটাকেই ভালোবাসা ভেবে ভুল করেছি কোনটা ভুল কোনটা ভালোবাসা সম্ভব নয় এত সহজে নিশ্চিত হওয়া সম্ভব নয় তাদের পক্ষে যাদের বারবার খোলস বদলাতে হয় ভালোই বলেছো স্বপ্নে তবু বলি তোমাকে যেন কোনো দিন খোলস বদলাতে না হয় অনেক কষ্ট তাতে ঢাকায় ফিরছে কবে ইচ্ছের আলোতে পথ চলতে চাই আমাকে জোর করো না জোর করছি না শুধু অনুরোধ করছি তুমি বাসায় ফিরে চলো নীল আহ ডিস্টার্ব করো না তোমাকে এতটা অচেনা লাগছে কেন নীল এত রূঢ় আমাকে তোমার মনেই পড়ে না নীল কি লাভ তাতে সব মিথ্যে কোনো সত্য মূল্য নেই তার সেই দুরন্ত দিনগুলো সুদীর্ঘ রাতগুলো আমার স্বপ্নগুলো বড় বুক ভাঙা আবিষ্কার সেদিন এয়ারপোর্টে আসনি কেন তোমার আনন্দ যোগ্যে যোগ দিতে আনন্দ যোগ্য নয় ধ্বংসযোগ্য অধিকার যখন নেই তখন তোমাকে দেখবার কোনো স্থূল কৌতূহল আমার নেই অধিকার কি ছিল বা নেই আমি জানি না আমি শুধু জানি তোমাকে অবলম্বন করে শীর্ণলতা এক বেড়ে চলেছে অজানিত গন্তব্যে সব মিথ্যে ফাঁকা শুধু বলার কায়দা নীল তাহলে তোমার যেটুকু প্রাপ্য ছিল সেটুকু দাবি না করে এমন ঔদাসীন্যে ঔদার্যের মুখোশ পরে এইভাবে কেন তোমাকে পালিয়ে আসতে হলো রিক্ত দগ্ধ সর্বস্বহিত এই ধ্বংসস্তূপ তবে কেন নীল নীল আজকের এই ধ্বংসস্তূপিতার প্রমাণ একদিন অনুপম প্রাসাদ ছিল চারিদিকে ছিল সবুজ ঢেউ ঢেউয়ে ঢেউয়ে ছিল প্রাণের সঞ্চার এটাই তো সত্য সুন্দর ও স্বাভাবিক নীল তোমার সত্য সুন্দর স্বাভাবিকতা নিয়ে তুমি থাকো আমাকে কখনো ডিস্টার্ব করতে এসো না প্লিজ কষ্ট আবার কেন রিং করেছ পরাজিত হয়ে আচ্ছা কি নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকো বলো তো ওহো বাজে বকবার সময় নেই দরকারি কিছু থাকলে বলো দরকার অনেক আছে প্রথমে বলো এখানে এসে বসে আছো কেন আর দিনরাত বাইরেই বা থাকো কেন তোমার জানবার দরকার নেই কোনো কাজ করছো এখানে না তাহলে এখানে থাকছো কেন ভালো লাগে সেজন্যে কতদিন থাকবে জানি না ভালো না লাগলে চলে যাব কোথায় অন্য কোথাও স্বপ্নিল একটা সময় ছিল দূর থেকেও আমি তোমার ভেতর বার সবই দেখতে পেতাম আজ তুমি এত বদলে গেছো কেন <laughs> বদলের নামই তো জীবন এইভাবে বদলাতে হবে সময়ের একটা নিজস্ব শক্তি আছে অনেক কিছুই সে বদলিয়ে দেয় ভিতরে বাহিরে অথবা বদল করিয়ে নেয় তুমি কেমন আছো নীল ভালো ভালো আছি আমি হে আলী নয় সত্যি বলো সকাল দুপুর সন্ধে রাত্রি রোজ সব সময় আমি ভালো থাকি অভিমান না নিবিড় রাত্রির শান্ত আকাশের মতো সবুজ অন্ধকারের মতো বনজ্যোৎস্নার মতো আমি ভালো আছি কিন্তু এতদিন পর তোমার জানবার সময় হলো না সময় সবসময়ই ছিল ইচ্ছে করে খবর নেইনি এতদিন কেন সত্যি বলবো হুম সংসারে যা কিছু শুধুই দায়িত্ব যা কিছু করতে হয় শুধু অন্যকে খুশি করতে সেসব কাজ যথা সময়ে যথা মর্যাদায় করা চাই আর যা কিছু মানুষের একান্ত নিজস্ব ব্যক্তিগত সে কাজে কোনো তাড়া থাকতে নেই কেন এমনও হতে পারে সে কাজ হয়তো আদৌ করাই হলো না কোনো দিন শুধু করব করব ভেবে সেই গর্ব বুকের মধ্যে চেপে সেই আনন্দে জীবনটা কাটিয়ে দেয়া এবার বলো তুমি ঢাকা ছেড়ে কক্সেস বাজার কেন ওখানে কে তোমার দেখাশোনা করবে শরীর খারাপ করবে যে নীল না ভগ্ন মন যদি শরীরের উপর দখল নেয় তবেই সে শরীর খারাপ করবে কিন্তু শরীরই যে আমার নিস্তরঙ্গ মনের উপর পুরোপুরি দখল নিয়েছে আমি আমি বেশ আছি তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে নীল কিছু কিছু ক্লান্তি আছে কুসুম গন্ধি শ্রান্তি আছে থই থই সুখের ভ্রান্তি আছে যা পরম প্রত্যাশিত মানুষের মিথ্যেই ভাবছ তুমি আমি ভীষণ ভালো আছি আমি জানি তোমার বড় দুঃসময় বাবার কাছে ফিরে চলো নীল না মাঝে মাঝে মানুষকে এমন সব দুর্দৈব মুহূর্তের মুখোমুখি হতে হয় যখন অনেক প্রশ্নের উত্তর নিজেকে খুঁজতে হয় কোনো উত্তর মেলে না তবুও সেই সব মুহূর্তে মানুষ গ্রহণ নয় বর্জন নির্মাণ নয় ধ্বংস বিন্যাস নয় বিনাশেই তৃপ্তি খুঁজে পায় নীল সব কোলাহল এত আলো হাসি তাকে শুধু কর্কশ হইচই বলে মনে হয় স্বপ্নিল প্লিজ সেই সব মুহূর্তে মানুষকে একা আমির মৌলিক আমির সর্বস্ব সহায় করে সোজা হয়ে দাঁড়াতে হয় কারো সাহায্যের যেমন দরকার হয় না কারো বাহুল্য করুণাও প্রত্যাশিত নয় তোমাকে করুণা করব সে ধৃষ্টতা আমার নেই প্রয়োজনে কোনোদিন তোমার পাশে দাঁড়াবো প্রাণ বলে সে ভাবনাও কোনোদিন ভাবতে পারিনি তবু আমি তোমাকে ভালোবাসি স্বপ্নীল ভালোবাসি ভালোবাসি বলে আমি তো তোমাকে সর্বনাশের ডাক দিইনি তবু তবু কেন তুমি এত দূরে ভেসে গেলে এত কাছে থেকেও তোমাকে ছুঁতে পারি না বলে নিজেরই চোখের জলে ভেজা নিষ্ঠুরতা নিয়ে পালিয়ে এসেছি তোমাকে বঞ্চিত বা অবহেলা করে নয় কোনো দায় পর্যন্ত রইল না আমার চাইতে চাইতে চাওয়ার রং যখন জ্বলে যায় কামনা যখন ছুরির ফলার মতো ছিঁড়ে দেয় হৃৎপিণ্ড আকাঙ্ক্ষাগুলো করি ঝড় হয়ে চুরমার করে দেয় ভিতরের দেয়াল দরজা দালান তখন পশ্চাৎ পশরণী হচ্ছে একমাত্র পথ বেঁচে থাকবার বেঁচে থেকে স্বপ্ন দেখবার অন্তহীন আকাশে উদ্ভ্রান্ত উদাসীনতায় তোমার স্বপ্ন চিরদিন উড়িয়েছ তুমি শুধু আমার কোনো স্বপ্ন নেই রং নেই নিয়ন্ত্রিত দূরত্বে ভেসে চলা তোমার আর আমার কেবল ছড়িয়ে যাওয়া বুক থেকে নিহিত সব ভালোবাসা আমি এখন শান্তি চাই মুক্তি চাই বলো যা ইচ্ছে তোমার বলো শুধু এই সত্যটুকু জেনো তোমাকে না চিনলে বৃথাই ছিল এ জন্ম আমার ভালো থাকো স্বপ্নিল ভালো থাকো স্বপ্নিল হ্যাঁ আমি এখন বেরুব রেখে দিতে বলছো বুঝতেই তো পারছো জরুরি কাজ আছে আমার কাজ আছে করবে কিন্তু এত ব্যস্ততা কিসের ওহো সবকিছুতেই শুধু তোমার ব্যস্ততা সে কথা বলিনি কত আয়োজন কত কষ্ট করে না করলেই পারো ঠিক আছে রেখে দিচ্ছি কিন্তু একটু সুন্দর করে কথা বলতে পারো না কোনোদিন কি বলেছি সুন্দর কথা সুন্দরের কথা তুমিই তো বলেছো শুধু আচ্ছা বলো কেমন আছো কেমন চলছে তোমার স্বপ্ন রঙে ছবি আঁকবার দিনগুলি আবার সেই সব আচ্ছা ঠিক আছে শোনো তোমাদের শহরে খুব ঠান্ডা পড়েছে তাই না যেন ফাগুন এসেছে এখানে মন কেমন করা হাওয়া বইছে সমুদ্রের পাড়ে সে হাওয়ায় জ্যোৎস্নায় কত অজানা ফুলের মিষ্টি গন্ধ ভেসে ভেসে উড়ে উড়ে যায় স্বপ্নে ছোট্ট একটা প্রশ্ন করি একটা নয় এখন তুমি হাজার প্রশ্ন করতে পারো দরকার নেই একটা মাত্র প্রশ্নের উত্তর চাই সরাসরি নিশ্চয়ই কাউকে ভালোবেসেছ এখানে <laughs> তোমার কি ধারণা ভালোবাসার দোকান খুলে বসেছি এখানে আমার প্রশ্নের উত্তর কিন্তু পাইনি ও হ্যাঁ বেসেছি সত্যি বলছো মিথ্যা বলিনি কখনো খুব ভালোবাসে তোমাকে নিশ্চয়ই দায় কেটে গেল বুঝি এভাবে কেন বলছো তুমি ভালো থাকবে ভেবে নামটা বলো না প্লিজ সত্যি জানতে চাও সত্যি উর্মি দারুণ ভীষণ সুন্দর হুম একদম তোমার মতো আমার দুচোখ স্বপ্নে ভাসিয়ে দূর সমুদ্রে মিলিয়ে যায় গভীর ভালোবাসার সেই তো ধর্ম স্বপ্নে কোনো সন্দেহ নেই শেষ পর্যন্ত সংসারী হচ্ছ তাহলে হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই সে যে আমার তপস্যা আমার একমাত্র অহংকার আমার ব্রহ্মচারী জীবনের স্বপ্ন সঙ্গী তমা সে কি হ্যাঁ সত্যি সমুদ্রের পাড়ে প্রতিদিন সন্ধ্যায় আলো অন্ধকারে যখন নিশ্চুপ দাঁড়িয়ে থাকি আমি নীলাম্বরী উর্মি নেচে গেয়ে কলকল্লোলে এসে চুমু খেয়ে যায় আমার অস্তিত্ব ছুঁয়ে তারপর তারপর আবার ফিরে যায় সমুদ্রের বুকে গভীর অন্ধকারে ঠিক তোমার মতো নীল নিজেকে নিয়ে কোন সর্বনাশী খেলায় মেতেছ তুমি আমার ইচ্ছাতে তোমার এই সর্বনাশ আমি করিনি যা কিছু ঘটেছে তাতে আমার কোনো হাত ছিল না স্বপ্নিল তুমি বিশ্বাস করো করলাম তোমাকে তো কোনো দোষ দিইনি আমি কিন্তু এই কেমন শাস্তি তুমি নির্ধারণ করেছ আমার জন্য মৃত্যু যে অনেক ভালো এই একটু একটু করে মরার চেয়ে আমি তোমার শান্তি চাই নীল এখন খুব ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে হেঁটে যেতে স্থির গন্তব্যে কোনো অচেনা পথের বাঁকে হেঁটে হেঁটে বড় ক্লান্ত আমি স্বপ্নে এখন কিন্তু তোমাকেই মনে হচ্ছে দুঃখ বিলাসী বড় বাহুল্য অপচয় করেছি সুন্দর সময়গুলো মিথ্যে দিয়ে ভুলিয়েছি মন ফাঁকি দিয়েছি নিজেকে কোনো কিছুই অর্থহীন নয় জীবনে এক একটা সত্যমূল্য আছে প্রতিটি মুহূর্তের হয়তোবা সবটুকু তার প্রকাশিত নয় খুব ইচ্ছে করে তোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করে তোমার মুখোমুখি চুপচাপ বসে থাকি বাজে চিন্তা করো না চারপাশের সবাইকে নিয়ে ব্যস্ত থাকো ভালো থাকো সবাইকে ভালোবাসো ভালোবাসা কেবল তুমি শেখাও ভালোবাসা আমায় টুকরো টুকরো করে ছেড়ে Hello. কি সৌভাগ্য আমার কেন সৌভাগ্য কেন প্রতিদিন তোমার ডাকে ঘুম ভাঙত যদি তাই বুঝি এক ঘেমে অত্যাচার মনে হতো অত্যাচার নয় অতি আদর ছাই অন্ধকারের বুক চিরে চিত্রিত ভোরের প্রতীকী আলো দরজা দালান ভেদ করা ভোরের মিহি বাতাস শিশিরের গন্ধ মেখে সারা গায়ে উড়ে যায় ভোরের পাখি তখনই তোমার মিষ্টি কণ্ঠস্বর কি চমৎকার অনুপ্রাস পালতো স্তাবকতা হচ্ছে স্তাবকতা নয় সত্য উপলব্ধিতা তাই উপলব্ধি এই বিশ্বাস কোথায় পেলে শুনি তোমার স্তব্ধতাই তার উৎস কেন তোমার সমুদ্র বিলাস হুম ভুল করলে বিলাস নয় প্রয়োজন প্রয়োজন ঠিক প্রয়োজন নয় উপলক্ষ তোমার প্রতিনিধি বেশ প্রতিনিধিকে ভালোবেসে নিধিকে ভুলে যেও না জানো তাই সে হবে চরম সৌভাগ্য আমার তুমি কেমন আছো নীল ভালো অন্ধকারের অনুষঙ্গ অন্ধকারে যেমন বাসায় তাহলে ফিরছ না হয়তো বা না না কেন কৈফিয়ত কেন চাইছো এ তোমার অন্যায় জেদ তাতে পৃথিবীর ক্ষতি হবে না কিছু এভাবে ক্যারিয়ার নষ্ট করবে সাফল্যের চূড়ো এসে হুম চূড়ো উঠতে চাই না আর পতনে বড় ভয় উপত্যকায় সংসারী হবে না তুমি একা একা হবে কেন কাউকে ভালোবেসে কাকে ভালোবাসবো যে কোনো হৃদয় ভরে উঠবে কানায় কানায় তোমার সামান্য দানে কলের জল নাকি হ্যাঁ আলি করো না প্লিজ কলের জল বা জলের কল যাই বলো না কেন বিধাতা ওসব তোমাদের দিয়েছেন শুধু কি দরকার সংসার খুব সুখী হবে তুমি এমন দিব্যি তোমাকে কে দিল যে আমাকে সুখী হতেই হবে দিব্যি নয় এ আমার দায় দাবি যখন কিছুই নেই কোনো দায় তো থাকবার কথা নয় প্লিজ স্বপ্নের প্লিজ হাঁটাবাসিতে ফুঁদিয়া নির্বুদ্ধিতা অর্থহীন কর্কশ আওয়াজ তুলতে চাই না জীবনে না স্বপ্নের জীবনের গভীরে থাকে অন্য জীবন তিক্ততা জয় করে তবেই জীবনের স্বাদ পেতে হবে শোনো অভ্যস্ত জীবন ছেড়ে নতুন কোনো জীবন নতুনত্ব ইতিবাচক নয় জীবনের সকল ক্ষেত্রে তবু একটা নিজস্ব মূল্য আছে তার দেখো পুরনোকেই নতুন করবে সে কাব্য করোনা সহ্য হয় না আর কি মূল্য দিতে বলো কি চাও আমার কাছে শুধু তুমি ভালো থাকো এছাড়া আর কোনো প্রার্থনা নেই কোনো প্রত্যাশা নেই তোমার কাছে কি কি অন্যায় করেছি আমি শুধরে নেবার কোনো পথই কি নেই আমার না কোনো ভুল হয়নি তোমার যে অনুষঙ্গ ছেড়ে যেতেই হতো তা যত শীঘ্র এবং যত নির্বিকার ছেড়ে যাওয়া যায় ততই ভালো না না না আমাকে তুমি ভীষণ শাস্তি দাও আমাকে একটু স্বস্তি দাও মানুষ জীবনে যেটুকু অর্জন করে বা যেটুকু হারায় সেই কৃতিত্ব বা সেই দায়টুকু শুধুই তার নিজস্ব তার জন্য কোনো বেদনা বা হতাশা থাকতে নেই কোনো দিনই কি আমি তোমাকে দেখতে পাবো না স্বপ্নে তোমা ছেলে মানুষই করছো তুমি বহু বিচিত্র এই জীবন আরো বিচিত্র সব জীবনের রং সেসব রঙে চিত্রিত জীবন আমাদের মেনে নিতেই হয় জানো জানালায় চোখ রেখে দেখছি আদিগন্ত আকাশ নুইয়ে পড়ে এমন ভিক্ষে চাইছে সমুদ্রের কাছে কিছুই তো চাইনি জীবনের কাছে তোমার কাছে তবু কেন এইভাবে বঞ্চিত আমি বলো কেন আমি সর্বস্ব হৃত শুধু দিতে পারে যারা কিচ্ছু প্রত্যাশা না করে তারাই তো জীবনে জয়ী হয় তো আমার এই জয় তো চাইনি জীবনে গ্রহণ করেই তো আমাকে নিঃস্ব করেছো তুমি বড় এলোমেলো অবিন্যস্ত হয়ে গেল সব না না কিছু হয়নি তোমা জীবনের অর্থ এরকমই অতুলান্ত জলের ওপর ভাসমান বিচ্ছিন্ন এক একটা দ্বীপের মতোই আমাদের জীবন নিজের রস নিজেকে শুষে নিয়ে সজোরে বেঁচে থেকে নিজের সব ফুল এখানে নিজেকেই ফোটাতে হয় কিছু যদি সুগন্ধি বেঁচে থাকে তাতে তমা তোমার সেই যে শ্বেত পাথরে বাঁধানো ঘাট সেই ঘাটে নিশ্চল নিশ্চুপ সেই আমি এখনো নিঃশব্দে দাঁড়িয়ে সমুদ্রের ধার বেয়ে শাড়ির সবুজ অঞ্চল উড়িয়ে দুর্লক্ষ কোনো গন্তব্যে হেঁটে চলেছ তুমি বৈদুর্যমণির জ্যোতির মতো স্থির নিবাত নিষ্কম্প স্থৈর্য তোমার চলার ভঙ্গিতে চারপাশে খেয়াল করবার কিছুমাত্র অবকাশ যেন নেই তুমি চলে যাচ্ছ শুধু চলে যাচ্ছ আর যুগ যুগ ধরে তোমার চলে যাওয়ার দিগন্ত রেখার দিকে তাকিয়ে আছি আমি হঠাৎ মনে হলো সমুদ্র থেকে যেন গভীর ঘন কালো এক অন্ধকার এসে তোমাকে সম্পূর্ণ মুছে দিল ওই অন্ধকারে হাঁটু মুড়ে আমি তখন প্রার্থনা প্রবণ হয়ে উঠেছি জীবনের যা কিছু উচ্ছ্বাস যেটুকু আনন্দ কুসুম নক্ষত্রের যে সমস্ত রূপলী উৎসব প্রাণের সমস্ত বিস্তার ওই অন্তহীন অন্ধকারে মিলি তবে যাক ঝরে যাক বুকের সমস্ত উষ্ণতা ওই মাতাল অন্ধকারে চৈত্র হাওয়ায় ছড়া ফুলেরই মতো এখানে এই নির্জলা রাতে চোখের জলের মতো চাঁদের খোলা আলো পড়েছে সমুদ্রের লোনা জলে চারদিকে ছড়ানো কি বিস্মিত প্রকৃতি জীবনের সমস্ত কোলাহল চাওয়া পাওয়া এখানে অর্থহীন বাহুল্য মনে হয় নদী সমুদ্র অরণ্য পর্বত এসবের আশ্চর্য একরকম সমর্পণ তন্ময়তা রয়েছে যা মানুষকে পরিশুদ্ধ করে প্রস্ফুটিত করে জীবনের বর্ণিল সব চাওয়া পাওয়া প্রত্যাশায় পরিপূর্ণতায় পরিপ্লুত হওয়ার দাপাদাপি এখানে নেই নিয়মবদ্ধ জীবনযাপন সংসার ধর্মের অনুসন্ধিচ্ছা নিজের সমস্ত অহংকার দম্ভ একটু একটু করে এখানে ফুরিয়ে যেতে থাকে সেই সমস্ত কারণে নির্দোষ আনন্দে আমার এই সমুদ্র পাড়ে বাসা বাঁধা এ আমার বিলাসিতা নয় উপায়হীনতা এক প্রকার প্রায়শ্চিত্ত বলা যেতে পারে জীবনকে খুব বেশি না বুঝে প্রাণের বেহিসেবি বিস্তার ঘটিয়েছি যে ভুলের উপর দাঁড়িয়ে নিঃশব্দ জীবন ভালোবেসে সেই মূল্য শুধবার একটা চেষ্টা চলছে মাত্র অবারিত প্রকৃতি পরিচর্যার দায়িত্ব নিয়েছে যার তার আবার অপূর্ণতা কিসের একান্ত বিশ্বাসে কিছু চেয়ে তাকে বঞ্চিত হতে হয় না আর প্রেমের তীব্রতা যেমন নেই বিরহের কোনো যন্ত্রণাও নেই আনন্দময় এক আনন্দ লোকের আবেশ শুধু ছড়িয়ে রয়েছে এখানে সমুদ্রের পাড়ে এভাবে নদী সমুদ্র পাহাড় দেখে দেখে পৃথিবীর পুরনো পথে ফিরে যাব একদিন প্রতিদিন পৃথিবীর বুকে মানুষের ভিড়ে কোলাহলে তেমনি স্বপ্নালোকিত দিন আর নক্ষত্র খচিত রাত আবর্তিত হবে হোক ভেব না কিচ্ছু ভেব না তুমি আমি কিন্তু বেশ আছি দেখছ না বুকের উপর উথাল পাথাল ঝড় নিয়ে সমুদ্র তবু কত সুন্দর কত ছন্দময় তোমার হৃদয় খণ্ড নীল